بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون যখন মুনাফিকরা তোমার নিকট আসে তাহারা বলে আমরা সাক্ষ্য দিতেছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল আল্লাহ জানেন যে তুমি নিশ্চয়ই তাহার রাসূল এবং আল্লাহ সাক্ষ্য দিতেছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী اتخذوا ايمانهم جنه فصدوا عن سبيل الله انهم ساء ما كانوا يعملون উহারা উহাদের শপথগুলিকে ঢাল রূপে ব্যবহার করে আর উহারা আল্লাহর পথ হইতে মানুষকে নিবৃত্ত করে উহারা যাহা করিতেছে তাহা কত মন্দ ذلك بانهم امنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون ইহা এই জন্য যে উহারা ইমান আনিবার পর কুফরি করিয়াছে ফলে উহাদের হৃদয় মোহর করিয়া দেওয়া হইয়াছে পরিণামে উহারা বুঝে না واذا رايتهم تعجبك اجسامهم وان يقولوا تسمع لقولهم كانهم خشب مسنده يحسبون كل صيحه عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنا يؤفكون তুমি যখন উহাদের দিকে তাকাও উহাদের দেহাকৃতি তোমার নিকট প্রীতিকর মনে হয় এবং উহারা যখন কথা বলে তুমি সাগ্রহে উহাদের কথা শ্রবণ করো যদিও উহারা দেওয়ালে ঠেকানো কাঠের স্তম্ভ সদৃশ উহারা যে কোনো শোরগোলকে মনে করে উহাদেরই বিরুদ্ধে উহারাই শত্রু অতএব উহাদের সম্পর্কে সতর্ক হও আল্লাহ উহাদেরকে ধ্বংস করুন বিভ্রান্ত হইয়া উহারা কোথায় চলিয়াছে وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون যখন উহাদেরকে বলা হয় তোমরা আসো আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করিবেন তখন উহারা মাথা ফিরাইয়া লয় এবং তুমি উহাদেরকে দেখিতে পাও উহারা দম্ভ ভরে ফিরিয়া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 বহিষ্কার করিবে কিন্তু শক্তি তো আল্লাহরই আর তাহার রাসুল ও মুমিনদের তবে মুনাফিকরা ইহা জানে না يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون হে মুমিনগণ তোমাদের ঐশ্বর্য ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে যাহারা উদাসীন হেবে তাহারাই তো ক্ষতিগ্রস্ত وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আমি তোমাদেরকে যে রিজিক দিয়াছি তোমরা তাহা হইতে ব্যয় করিবে তোমাদের কাহারক মৃত্যু আসিবার পূর্বে অন্যথায় মৃত্যু আসিলে সে বলিবে হে আমার প্রতিপালক আমাকে কিছু কিছুকালের জন্য অবকাশ দিলে আমি সাদাকা দিতাম এবং সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হইতাম ইদা কিন্তু যখন কাহারও নির্ধারিত কাল উপস্থিত হইবে তখন আল্লাহ তাহাকে কিছুতেই অবকাশ দিবেন না তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত